টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতামণ্ডলী আপনাদের সামনে নিয়মিতভাবে দর্শ রিয়াদুসালেহেন থেকে উপস্থাপন করে আসছি আজকে বাবুল ইয়কিন ও তাওয়াক্কুল আল্লাহ রব্বুল আলমিনের উপর ইয়কিন এবং ভরসার অধ্যায় থেকে আলোচনা শুরু হবে সে হাদিসটি হলো এই ওয়ান الله عنها أن সালামাতা صلى আল্লাহ আনহা وسلم كان إذا খান من بيته قال بسم الله توكلت على الله ইন্নি আন আজহালা ইউজহালা আলাই হাদিসুন আবু দাউদ উম তাআলা আনহা তিনি বলেন রসুল্লাহ সাল্লাম তিনার আদর্শ কি ছিল তিনি যখন ঘর থেকে বের হতেন তখন এই দোয়াটি উনি পড়তেন কি দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কাল দোয়াটির সংক্ষিপ্ত অর্থ হলেই আমি আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে আমি বের হলাম এবং আল্লাহর উপরেই আমি ভরসা করছি আল্লাহ আয় আল্লাহ ইন্নি আউদুবিকা আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে আন আদিল্লা গোমরাহ হওয়া থেকে আউ উদাল্লা অথবা আমাকে গোমরা করা হোক বা অন্য কেউ আমাকে গোমরা করুক এই গোমরাহি থেকে আমি আশ্রয় চাচ্ছি আউ আজিল্লা আউ উজাল্লা অথবা দিন থেকে আমি ফিরে যাই অথবা আমাকে দিন থেকে ফিরে দেওয়া হোক আও আজলিমা আও ওজলামা আমি নিজে জুলুম করি অথবা আমার উপর জুলুম করা হোক আও আজহালা আও ইউজহালা আলাইক আমি মূর্খতা করি অথবা মূর্খতার শিকার হয়ে যাই এভাবে এই দোয়াটির অর্থ হলো এই তো এভাবে এই দোয়াটি উনি যখনই ঘর থেকে বের হতেন তো এই দোয়া পরে উনি বের হতেন তো এই দোয়ার একটি বড় অংশ সেটা হলো এই তাওয়াক্কাল তু আল্লাহ আয়াল্লাহ আমি তোমার উপর ভরসা করেই আমি ঘর থেকে বের হলাম আর একটি সামনে যেটি রেওয়ায়ত আছে সেটা এই রেওয়ায়তকে আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছেন সেটি কি আন আনাসিন রাদিয়াল্লাহ আনহু কল কলা রসুল্লাহ সাল্লাম মান কলা ইয়ানি ইদা খরাজা জামিন বাইতিহি বিসমিল্লাহি তাল তু আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা ওয়া তানাহা আনহু শয়তান রওয়াহ আবু দাউদ সম্মানিত শ্রোতা মণ্ডলী আনাস রাজি আল্লাহ তালাহু তিনি বলেন রসুর উল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে কখন ইদা খারাজামিন বাইতিহি যখন সে ঘর থেকে বের হবে তখন এই দোয়াটি কেহ যদি পড়ে সেই দোয়া কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ ছোট্ট একটি দোয়া যেটা যে শিখতে আমাদেরকে অনেক সময়ের দরকার তাও নয় আমরা ও খুবই অল্প সময়ে এটা আমরা শিখে নিতেও পারি তো আল্লাহ রসুল বলছেন এই দোয়া যখন কোনো ব্যক্তি পড়বে ঘর থেকে বের হওয়ার সময় ইউকালুলাহু তাকে বলা হবে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা তাকে বলবে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছ তুমি সঠিক কাজ করলে তুমি সঠিক পথে তুমি রওনা হলে এবং তুমি পূর্ণ করলে তোমার উপর যে হক ছিল যেটা করা করণীয় ছিল সেটা তুমি করে ফেলে দিয়েছ ওকিতা এবং তুমি বেঁচে গেলে তোমাকে বাঁচানো হয়েছে বাঁচিয়ে দেওয়া হবে ওয়া তানাহা আনহু শয়তান এবং তার থেকে শয়তান দূরে চলে যায় তো দোয়াটি অত্যন্ত ছোট দোয়া তো এটাই হলো আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ইয়া ইহল্লাদিন আ মানুদ কুরুল্লাহ দিকরান ক্যাসিরা হে ইমানদারগণ তোমরা অধিক বেশি আল্লাহকে স্মরণ করো তো এই জিকিরের অর্থ যেটা আমরা অনেকেই সেটা মনে করে থাকি যে জিকির মানে যে হু হু আল্লাহ হু এগুলি নিয়ে যে আমরা দলবদ্ধভাবে হ্যাঁ একই কণ্ঠে জিকির করতে করতে অনেকে যে আমরা বেহুশ হয়ে পড়ে যাই আসলে মূলত আল্লাহ যে আমাদেরকে জিকির করতে বলেছেন সেই জিকিরটা কেমনে হওয়া দরকার সেটাও তো আল্লাহ বলেছেন বলছেন ওজকুর রব্বাকা ফি নাফসিকা তাদর আউ ওয়াকিফাতাউ ওয়াদুন আল জাহরি মিনাল কৌল বলছেন তুমি অদকু রব্বা কাফি নাফসিক তুমি মনে মনে আল্লাহকে স্মরণ করো তাবার রোয়ান কেঁদে কেঁদে খিফাতান চুপে দুন আল জাহারে মিনাল কৌল উচ্চ সুরে নয় আস্তে আস্তে তো এগুলি যে দোয়া আছে কত সুন্দর সুন্দর দোয়া আল্লাহ রসুলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ঘুমানোর দোয়া আল্লাহ নবী কীভাবে ঘুমাবেন কি দোয়া পড়বেন সেটাও শুনলেন মসজিদের প্রবেশ করবেন সেটির দোয়াও আল্লাহ রসুল শিখে দিয়েছেন ইস্তেঞ্জায় যাবেন তারও দোয়া আছে বাজারে বের হবেন তারও দোয়া আছে তো এটাই হলো জেকির এগুলি দোয়া যদি আমরা মুখস্থ করি তাহলে এই দোয়ার মাধ্যমে যেরকম আমরা উপকৃত হব এবং যে গ্যারান্টিগুলি আল্লাহ রসুলাম আমাদেরকে দিয়েছেন যে ঘর থেকে বের হলে ওই ব্যক্তি যখন এই দোয়া পড়বে তখন আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এমনকি শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য আমাদের উচিত এই হাদিসগুলি শোনার পর এর উপর আমল করা এবং এই দোয়াগুলি শিখা এবং এটাকে মুখস্থ করে এটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সম্মানিত শ্রোতামণ্ডলী এরপরে হাদিসটি ওয়ান আনাসিন রাদি আল্লাহ আনহু কল কান আখওয়ান আলা আহদিন নবী সাল্লাহ সাল্লাম وكان أحدهما يأتي النبي والآخر يحترف فشكى المحترف أخاه للنبي صلى الله عليه وسلم فقال لعلك ترزق به رواه الترمذي بإسناد صحيح على شرط مسلم সম্মানিত শ্রোতা মণ্ডলী আনাস রাজি আল্লাহ তিনি বলেন কানা আখওয়ানে আলা আহদিন নবী সাল্লাম আল্লাহ রসুল সাল্লামের যুগে দুটো ভাই ছিল দুই ভাই তারা একসঙ্গে বসবাস করত ওয়াকানা আহাদুহুমা ইয়াতিন নবী সাল্লাহ সাল্লাম দুই ভাইয়ের মধ্য থেকে একজন ভাই আল্লাহ রসুল দরবারে উপস্থিত হতেন আর দ্বিতীয় ভাই সে নিজেকে সবসময় কর্মে ব্যস্ত রাখত এবং সে রুজি ইনকাম করত এবং কাজকাম করত ফাসাকাল মোহতারিফু তো যে ব্যক্তি সবসময় নিজেকে কর্ম অবস্থায় রাখেন এবং সে কর্মে ব্যস্ত থাকেন কর্মরত ভাইটি আল্লাহ রসুলের কাছে শেখায়ত করলেন আখাহুল নবী তার ওই ভাই সম্পর্কে যে হে আল্লাহ নবী সাল্লাম আমি শুধু মেহনত করি মেহনত করে আমি আমার রিজিকের ব্যবস্থা করি কিন্তু আমার ভাই এ তো কিছুই কোনো কোনো কিছু কাজ করে না তো এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লামকে যখন শেখায়ত করলেন তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ কাতুরজা কবিহি হে সাহাবি হে ব্যক্তি শুনে রাখো হয়তোবা ওই তোমার ওই ভাইয়ের কারণেই আল্লাহ তালা তোমাকে রিজিক দিচ্ছেন তো পরিশ্রম করতে হবে রিজিকের জন্য এটাই শরীয়ত এটাই বিধান আল্লাহ পাক আমাদেরকে বলেন নাই যে তুমি ঘরে বসে থাকো আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন এই ক্ষেত্রে আমরা রিজিক তালাশ করতে পারি আমরা এজন্য পরিশ্রম করতে পারি মেহনত করতে পারি ব্যবসা করতে পারি আল্লাহ তালা ব্যবসাকে হালাল করে দিয়েছেন এই সব কিছু মেহনত করার পরেও এটা মনে করা ঠিক নয় যে আমি যা রিজিক পাচ্ছি এটা হলো আমার নিজের ব্যক্তির পরিশ্রমের ফলাফল এটা এমনও হয় আল্লাহ রসলাম অন্য রেওয়ায়তে বলেছেন যে দেখো তোমাদেরকে যেটা আগে আসবে যে তোমাদেরকে তো এই গরিব এবং মিসকিনদের ওসিলাই তোমাদেরকে রিজিক দেওয়া হয় তো অনেক সময় মানুষ পরিশ্রম করে মেহনত করে কিন্তু দেখা যাচ্ছে যে সে অনেক কিছু অর্জন করতে পারে না তো পরিশ্রম করা ভেন জিনিস আর সেটাকে সফল করার দায়িত্ব সেটা হলো আল্লাহর তো আল্লাহ রসুল তাকে বললেন যে দেখো তুমি মেহনত করছো ভালো কথা কিন্তু তোমাকে যে আল্লাহ রিজিক দিচ্ছে এটাকে তুমি নিজের মেহনতের উপরেই সবকিছু সফল বলে মনে করো না এমনও হতে পারে যে যে ভাইকে তুমি দোষারোপ করছো আল্লাহ রসুলের দরবার আসার কারণে সবসময় থাকার কারণে তুমি শেকায়ত করছো এমনও হতে পারে যে ওই ভাইটি তার দিন অর্জনের জন্য এলেম শিক্ষার জন্য আল্লাহ রসুল আসলামের কাছে যে সর্বক্ষণ সময় দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তার এই কাজের প্রতি খুশি হয়ে হয়তো আল্লাহ তালা তোমাকে রিজিকও আল্লাহ তালা বৃদ্ধি করে দিতে পারে তো এটাই একজন মুমিন এবং মুসলমানদের আকিদা এবং বিশ্বাস থাকা দরকার যে আল্লাহর পথে যে থাকবে আল্লাহ পাক তাকে রিজিকের ভিতরে বরকত দিবে আল্লাহ তালার উপর ভরসা করলে আল্লাহ তালা রিজিকের অবশ্যই তাকে বরকত দিবেন তো এখানে এই হাদিস থেকে ইয়েকিন এবং তাওয়াক্কুল আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা এবং ইয়কিনের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে আমরা আয়াত শুনেছি আল্লাহ তারা নিজেই বলেছেন ওয়া আল্লাহি ফাল্লেতাওয়াক্কালিল মেনুন আল্লাহ রব্বুল আলমিনের উপরেই একজন মমিনের ভরসা করা উচিত এবং আল্লাহ রব্বুল আলমিনের উপরেই তার তাওয়াক্কুল করা উচিত এবং আমরা এটাও শুনেছি যে আল্লাহ রসুলাম বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ ভরসা করেন তাহলে আল্লাহ তালা যেরকম পশু পাখিদেরকে তাদের কোনো সংরক্ষণ ছাড়াই কোনো নির্দিষ্ট কোনো কিছুই জানা নেই যে আমি কোথায় রেজিক পাবো খালি পেটে সকালে বের হয় অথচ সে পেট ভরে ফিরে আসে আল্লাহ রসুল বলেছেন তুমিও যদি আল্লাহর প্রতি এমন ভরসা রাখো আল্লাহ তালা আমাকেও এভাবে রেজেক দিতে পারে আসুন আল্লাহ রব আলমিনের প্রতি আমরা পরিপূর্ণ ইকিন এবং বিশ্বাস স্থাপন করি এখন একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত চালাতে তো তাদের কথাই পড়ছি ওয়াইরিল মাগদুব আলাইহিম আলাদদাল্লিন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুব আলাইহিম তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন পৃষ্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা রিয়াজুল সালেহিন থেকে দর্শ শুনছিলাম আজকে ইতিপূর্বে আমরা বিরতির পূর্বে ইকিন এবং তাওয়াক্কুলের বিষয়ে দরস নিয়েছি এখন যে দরসটি শুরু হবে সেটা হলেই বাবুন ফিল ইস্তেকামা স্থিরতা আল্লাহ রব্বুল আলমিনের উপর স্থিরতা ইমানের উপর অটল থাকার বিষয়ে আজকের এখনকার অধ্যায় তো এই অধ্যায়ে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন থেকে কিছু আয়াত উনি নিয়ে এসেছেন প্রথম আয়াত সুরাই হুদের একশত বারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ফাস্তাকিম কামা উমিরতা তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে ফাস্তাকিম সেই নির্দেশের উপর তোমরা অটল থাকো তোমাকে যেই কাজের নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজের উপর সেই নির্দেশের উপর তুমি অটল থাকো ওকালা তালা আল্লাহ তালা আরও বলেছেন সুরায় ফুসিলাতের তিরিশ থেকে নিয়ে বত্রিশ নম্বর আয়াত ইন্নাল্লাদিনা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون সম্মানিত শ্রোতা মন্ডলী সম্মানিত শ্রোতামণ্ডলী সুরায় ফুসিলাতের তিরিশ নম্বর আয়াত আল্লাপাক বলেছেন ইন্নাল্লাদিনা রব্বুন আল্লাহ নিশ্চয় ওই সমস্ত লোক যারা বলেছেন রব্বুন আল্লাহ আমাদের রব এবং প্রতিপালক আল্লাহ এই কথা যারা বলেছেন এটা বলার পর যদি এর উপর তারা অটল থাকে অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান নিয়ে আসার পর সে যদি এটাকে ধরে রাখতে পারে এবং এই ইমানের উপর যদি অটল থাকে মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে আসার পর বহু বালা মুসিবত তার উপর এসেছে কিন্তু সকল বালা মুসিবত আসার পরেও সে তার ইমানকে টিকে রেখেছে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান তার স্থির আছে এভাবে যদি সে মৃত্যু পর্যন্ত তার ইমানের উপর অটল থাকে আল্লাহ তালা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের কাছে ফেরেস্তা আছে আসার পর ফেরেস্তারা বলে আল্লাহ তাহাফু তুমি কোনো ভয় করো না ওয়ালা তাহজানু তোমরা কোনো চিন্তাও করো না ও শিরু বিল জান্না তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যেই জান্নাতের ওয়াদা এবং প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ আকবর কোনো ব্যক্তি যদি ইমান নিয়ে আসে ইসলাম গ্রহণ করার পরে সেই ইমানের উপর যদি সে অটল থাকে তাহলে এর লাভ এর ফায়দা হলেই যে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এসে তাকে বারবার আওয়াজ দিয়ে বলে যে তুমি যেহেতু মমিন এবং ইমানের পর যেহেতু তুমি অটল আছো বিধায় দুনিয়াতে তোমার কোনো ভয় নেই দুনিয়াতে তোমার কোনো চিন্তার কারণ নেই এবং তোমার জন্য আখেরাতে ওই জান্নাতের সুসংবাদ তোমার জন্য রয়ে গেল ওই জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হচ্ছে যে জান্নাত সম্পর্কে তোমার প্রতিপালক তোমার সাথে ওয়াদা করেছে এরপরে ফেরেশতারা বলেন নাহনু আউলিয়া যে আমরা তোমার বন্ধু এবং সাথী দুনিয়া এবং আখেরা আউলিয়া উকুম হায়াতি দুনিয়া ও ফিল আখেরা তো কোনো ব্যক্তির বন্ধু এবং সাথী যদি ফেরেস্তা হয়ে যায় যে ফেরেস্তাকে আল্লাহ তালা বহু রকম ক্ষমতা দিয়েছেন তাদেরকে তাদের বহু শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন তো ফেরেস্তা যদি কোনো মানুষের বন্ধু হয়ে যায় তাহলে সেই ব্যক্তির আর কি অসুবিধা আছে দুনিয়ে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন আল্লাহ তালা ওই যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারই কিছু জান্নাতের নিয়ামত সম্পর্কে উনি বলছেন যে এটাই শুধু নয় দুনিয়া তোমাদের বন্ধু থাকবো আখেরাতে তোমাদের বন্ধু থাকব আর আখেরাতে তোমাদের জন্য ওয়ালাকুম ফিহা সেই জান্নাতে তোমাদের জন্য থাকবে মা তাস্তাহি আনফুসকুম তোমাদের নাফস তোমাদের আত্মা যা চাইবে তাই তোমরা জান্নাতে পাবে ওয়ালাকুম ফিহা মা তাদ্দাউন এবং সেখানে তুমি যা প্রার্থনা করবে যা চাইবে সেটাই পাক তোমাদেরকে দান করবে নজুলাম্মিন গফুর রাহিম এটা তো মেহমানদারি হবে ওই প্রতিপালকের পক্ষ থেকে যিনি ক্ষমাশীল এবং দয়ালু এবং রাহমওয়ালা ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে মোমিনদের জন্য এটা মেহমানদারি হবে যে তাদেরকে জান্নাতে বলা হয়েছে ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আন ফুসুকুম তোমার নফস তোমার অন্তর জান্নাতে যা চাইবে আল্লাহ তালা সব কিছু আপনার আমার জন্য উপস্থিত করবে আল্লাহ পাক যেন আমাদেরকে সে জান্নাত নসিব করেন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 আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে এবং আল্লাহর প্রতি যখন ইমান নিয়ে আসবে তখন আল্লাহ তালা বলছেন যে আহাসিবান্নাস আইয়তরাকু আইয়াকুলু আমান্না ওহমলা ইফতানুন মানুষেরা কি মনে করে যে আহাসিবান্নাস আইয়তরাকু আইয়াকুলু আমান্না তারা শুধু মুখে বলেছে আমরা মমিন আমরা ইমান নিয়ে আসছি লাইফ তানুন তাদেরকে কি পরীক্ষা করা হবে না অর্থাৎ আল্লাহর বিধান হলো এই যে আল্লাহ তালা ইমানদারকে পরীক্ষা করেন পরীক্ষা করে তারা সত্যিকার অর্থে পাকা ইমানদার কিনা তাদের ইমানের উপর তারা দৃঢ় কিনা এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক বহু রকম পরীক্ষা মোমেনদের উপর করে থাকেন আর এই বিষয়ে আল্লাহ রসুল বলেছেন যে আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মা সালেহন সুম্মাল আমসাল ফাল আমসাল আল্লাহ রব্বুল আলমিনের পরীক্ষার সবচেয়ে বেশি সম্মুখীন হয় কারা আল্লাহ রসুল নবী এবং রসুলগুন তারপরে তারা হয় যারা নেককা দিনদার বান্দা এবং তারপরে তার পরের যারা দিনদার তারপরে তারপরে যারা দিনদার তো যার ইমান যত বেশি তার উপর পরীক্ষাটি অত বেশি তো এই পরীক্ষা এবং আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষা আসার পর যদি আমরা সে তারপরেও যদি আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস নিয়ে টিকে থাকতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আর সেই জান্নাতটি কেমন হবে সেই জান্নাতটি এমন হবে লাকুম ফিহা মা তাস্তাহি আনফুসকুম একজন মানুষের অন্তরে যা চাইবে আল্লাহ তালা তাই দিবেন অন্য একটি রেবায়তে আল্লাহ রসুল বলেছেন আদাত্তু লিবাদিয়া মা আলা আইনুন রাত ওলা উদুনুন সামিয়াত ওলা খতরা আলা কলবে বাসার আমি জান্নাতে জান্নাতিদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত যে গুলি কুলি চোখেও দেখে নাই ওয়ালা উদুনুন সামিয়াত এবং কোনো কানেও শোনে নাই ওয়ালা খতরা আলা কলবি বাসার এবং কারো অন্তরে এটা কল্পনাও হতে পারে না কোনো চোখেও দেখে নাই কোনো কানেও শোনে নাই কোনো অন্তরে এ বিষয়ে কোনো কল্পনাও করতে পারে না যে আমি কত সুন্দর এবং কত বড় নিয়ামত আমি জান্নাতে তৈরি করে রেখেছি তো হে মুসলিম ভাই আমরা সকলেই দিনের প্রতি ইমান নিয়ে আসবো দিনকে মানব এবং দিনের প্রতি অটল থাকার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এই বিষয়ে উনি যে হাদিসটি নিয়ে এসেছেন প্রথম হাদিস হাদিসটি আন আবি আমরিন রাজি আল্লাহ তালহু কল কুল তুয়া রসুল আল্লাহ কুল লি ফিল ইসলামি কৌলান لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله সুম্মাস্তাকিম রওয়াহ মুসলিম আবু আমর কেউ বলা হয়েছে যে আমর আমর সুফিয়া বিন আবদুল্লাহ এনার থেকে রেওয়ায়ত কুলতু তিনি বলেন যে আমি আল্লাহ রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সালাম কুল্লি ফিল ইসলামী কওলান আমাকে ইসলামের ভিতরে এমন একটি কথা বলুন লা আস আলু আনহু আহাদান হায়রাক যে বিষয়ে আপনি ছাড়া অন্য কারো কাছে যেন কোনো প্রশ্ন আর অবকাশ না থাকে অর্থাৎ উনি যে কথাটি বলতে চাচ্ছেন সেটা হলে যে আমাকে এমন একটি জামে এবং মানে এমন একটি স্বয়ং সম্পূর্ণ কালেমা বা বাক্য বা আমল সম্পর্কে আমাকে বলুন যে এই একটি আমলই যেন আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় এই নাজাতের ক্ষেত্রে যদি আমি অন্য কারো কাছে আর কিছুই জিজ্ঞাসা না করি এই একটি আমলই যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এরকম কিছু আমাকে একটা ফর্মুলা দেন তো সে বিষয়ে আল্লাহ রসুল বললেন কুল আমান থুম থুম্মাস্তাকিম তুমি বলো আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলাম থুম্মাস্তাকিম এরপরে তুমি তার উপর অটল থাকো হে মুসলিম জনতা ইমান নিয়ে আসা এটা একটি কাজ আর ইমানের উপর অটল থাকা এটা আর কাজ আমরা আগে আল্লাহ রসুল সালামের অন্যান্য হাদিস আমরা শুনতে পাবো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মোমেনদের অবস্থা এমন হবে যে ইউসবিহর রাজুল মিনান ওয়ায়ুমসি কাফিরন যে কখন এমন হবে যে কোনো মুসলমান সকালে মুসলমান থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে সন্ধ্যায় মুসলমান থাকবে পরদিন সকালে আবার কাফের হয়ে যাবে তো এই কাফের হবে কেন তাদের উপর পরীক্ষা আসবে ফেতনা আসবে বড় বড় ফেতনা আসবে সেই ফেতনার সময় একজন মমিনকে তার ইমানের উপর টিকে থাকা এটা বড় একটি নিয়ামত বড় একটি নিয়ামত এরপরে যেটি হাদিস আন আবি হুরাত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قاربوا وصددوا واعلموا انه لن ينجو احد منكم بعمله قالوا ولا انت يا رسول الله قال ولا انا الا ان يتغمدني الله برحمته সংক্ষিপ্ত তর্জমা করেই আজকের আলোচনা এখানেই শেষ করব আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কারিবু ওয়া সাদ্দিদু তুমি ভারসাম্যতা তোমরা রক্ষা করো মধ্যপন্থা অবলম্বন করো আর জেনে রাখো কাউকে তার আমল কোনোদিন তাকে নাজাদ দিতে পারবে না তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে আপনাকেও কি আপনার আমল আপনাকে নাজাদ দিবে না আল্লাহ রসুল বলছেন না আমাকেও নাই তবে আল্লাহ যদি তার অনুগ্রহ এবং রহমত দ্বারা যদি আমাকে বিষ্টন করে নেন আমাকে ঘেরা নেন তাহলে আমি নাজাদ পেতে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 করবে সেজন্য আল্লাহর পথেই রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প অকৃতজ্ঞতা জুলুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস